মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল মাঝে মধ্যে রুচির পরিবর্তনেরও প্রয়োজন হয় এজন্য জন্য এখন থেকে কয়েক জুমা পর্যন্ত একটা সুরার তাফসির পেশ করার চিন্তা ভাবনা করেছি যেটাকে আল্লাহ সুবাহান সবচেয়ে সুন্দর পেশা বলে আখ্যায়িত করেছেন আহসানুল কসাস হিসাবে মূলত এটার মধ্যেও কোরআনুল কারিমের পরিচয় এবং আল্লাহর তৌহিদের পরিচয় রয়েছে প্রথমে আমরা আজকে এই সুরা ইউসুফের তাফসিরের ভূমিকা হিসাবে কিছু কথা আলোচনা করব এরপরে হয়তো কয়েক জমা লাগবে এটা তাফসিরটাকে বেশ করার জন্য ওর আনুল করিম হচ্ছে এমন এক কিতাব যেটা আল্লাহ সুবাহান মানব জাতিকে দান করেছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য যেটা আমি সবসময় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলমিন যেভাবে মানুষকে চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখের পাওয়ার যত বেশি হোক না কেন যত ভালো হোক না কেন যতক্ষণ পর্যন্ত এই চোখের সামনে কোনো আলো না থাকে অতক্ষণ পর্যন্ত কিছুই দেখা যায় না সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো কোন প্রকারের আলো অবশ্যই প্রয়োজন হয় চোখ দিয়ে দেখার জন্য ঠিক আল্লাহ সুবাহ মানব জাতিকে আরেকটি চক্ষু দান করেছেন অন্তর চক্ষু বিবেকের চক্ষু আকল এবং জ্ঞানের চক্ষু এটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর কুদরতকে দেখার জন্য আল্লাহর প্রতি যথাযথই মানানোর জন্য কিন্তু এই জ্ঞান যত বেশি হোক না কেন যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানের সামনে একটা বাতি না থাকবে আলো না থাকবে ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান দিয়েও কিছুই চেনা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই আকলের এবং জ্ঞানের চোখের সামনে যে বাতির প্রয়োজন সেই বাতি দিয়েছেন কোরআনুল করিমকে দিয়ে বলুন সুবাহান আল্লাহ قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলমিন নূর বলে আখ্যায়িত করেছেন নূর যখন আসে আলো যখন আসে অন্ধকার দূরীভূত হয় অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তাড়ানো যায় না অন্ধকারকে লাঠি মেরে তাড়ানো যায় না অন্ধকারকে দূর করতে হলে আলোর প্রয়োজন থাকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন কত জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে এই নূরেও কি করবে লিতুখরিজা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিশা দিতে পারেন আলোর দিকে বের করে আনতে পারেন লেতুখরে যা নবী আপনাকে কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য লেতুখরে আসা আপনি মানুষকে বের করে আনবেন এই কোরআনের মাধ্যমে নূর অন্ধকার থেকে আলোর দিকে অন্ধকার কি অন্ধকার সমাজের চুরি ডাকাতি ব্যবচার এরকম ভাবে শিরিক বেদাত এগুলো অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লেতুখরে জান্নাত আমিনা যুলুমাত ইলা নূর এই কোরআনের মাধ্যমে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিশা দিবেন আলোর দিকে বের করে আনবেন এই জন্য কোরআন হচ্ছে নূর কোরআন আলো আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে এক একটা মৌজেদা দান করেছিলেন لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী প্রচার করার জন্য এক একজন নবীকে এক এক ধরনের মৌজেদা দান করেছিলেন অলৌকিকতা দান করেছিলেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন কবি বলছেন জুমলাতুহা মজমু আতুল্লি মোহাম্মদি মাদ্রাসার ছেলেরা এটা পাবা তাফসিরে বয়জামের হাসিয়ে লেখা আছে জুমলাতুহা মজমু আতুল্লি মোহাম্মদি তাফসিরে জালালের হাসিয়ে লেখা আছে প্রসিদ্ধ কবিতা আছে হসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বয়বা দারি আতে খুবা হামা দারান তু তনহা দারি যত নবীর যত মৌজুদা ছিল এই সবগুলো আমাদের নবীকে সব একাত্রে দেওয়া হয়েছিল পার্থক্য হল আল্লাহ রাব্বুল আলমিন যেই নবীকে যেই মৌজুদা দান করেছিলেন সেই নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে মৌজুদাও বিদায় হয়ে গেছে হাজরতে ঈসা আলাইহ সালাম জন্মন্দ লোকের চোখে হাত বুলালে জন্মন্দ ভালো হয়ে যেত এখন যদি দুনিয়ার সমস্ত খ্রিস্টান মিলে জন্মন্ধ লোকের চোখে হাত বুলায় সেই অন্ধ ভালো হবে আরো চোখ কানা হবে হাজরতে ইসা আলাইহ মরে গেছেন চলে গেছেন আল্লাহ তারা তুলে নিয়েছেন মরে যান না তুলে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তার সঙ্গে তার মৌজাকেও তুলে নিয়েছেন হাজরতে মুসা আলাইহ সালাতাম অনেকগুলো মৌজেজার অধিকারী ছিলেন লাঠি ছাড়লে সাপ হয়ে যেত এখন যদি দুনিয়ার সমস্ত ইহুদিরা লাঠি ছাড়ে সাপ হবে মুসা আলাইহ সালাতাম দুনিয়া থেকে চলে গেছেন ওনার মৌজেজাও সঙ্গে চলে গেছে এইভাবে হজরতে দাউদ আলী সালাতাম লোহা ধরলে মোমের মতো নরম হয়ে যেত এটা তার মৌজেজা উনি দুনিয়ার থেকে চলে গেছেন মৌজেজাটাও চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যতগুলো মৌজেজা দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় মৌজেজার নাম হচ্ছে আল কোরআনুল আজিম সবচেয়ে বড় মৌজেজা কি কোরআনুল করিম হাজরতে আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাজরতে হারে তালা আওয়াজ থেকে বর্ণিত হাজরতে আলী রাজি আল্লাহ তালা একটা হাদিস তিনি বয়ান করছেন যে কোরআন কিরকম বিভিন্ন ফেতনা ফাসাদ সম্পর্কে তিনি বলতেছিলেন আমা ইন্নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না সাতাকুনু ফিতনাতুন অনেক ফিতনা দেখা দিবে অনেকে বলে হুজুর অনেক দল অনেক মত গতকালকে আমি ছিলাম নাটোরে মাহফিল করতে গিয়েছিলাম আল্লাহু আকবার দুজন রিক্সাওয়ালা আমাকে দাওয়াত দিয়েছে যেদিন দাওয়াত দিতে বাসা আসলো বলল যে হুজুর আমরা আপনাকে আমাদের এলাকায় নিতে চাই একটু মেহরবানি করে যাবেন গরিব মানুষ লুঙ্গি পরে আছে রিক্সা তারা যেভাবে সেভাবেই আছে আমি বললাম যাবো কেমনে যাবো আমার রিক্সায় করে আপনাকে গাপ্তরি নিয়ে যাবো ওখান থেকে বাসা যাবে মাসাল্লাহ খুশি হলাম গতকালকে সেই খবর ছিল গেলাম দেখলাম যে ওরা নিজেরা না খেয়ে আমাকে কিভাবে খাওয়াবে সেই চেষ্টা করছিল পথে পথে ওরা নিজেরা গোপনে গিয়ে রুটি খাচ্ছে আর আমাকে বলতো যেখানে বসে খান ওদের বাড়িতে গেলাম দেখার জন্য যে ওদের কি অবস্থা দেখলাম যে ঘর নাই মাটির দেওয়াল দিয়ে কোন রকম ছাপড়া দেওয়া আছে কিন্তু এরা আসলো কি জন্য থাকে সেই কামরাঙ্গি চরে আজকে আসে নাই গত জুমাতে এসেছিল কামরাঙ্গি চর থেকে আসে এই তৌহিদের কথা শোনার জন্য এবং তারা দাওয়াতের কাজ করে ইচ্ছাতলা দাওয়াতের কাজ করে আল্লাহ আকবর দেশে গিয়ে দেখলাম যে ওরা যে দাওয়াতের কাজ করে ওখানে আলে মোলামা পর্যন্ত ওদের কাছে শিখতে আসে কারণ এই তাওহিদের বাণী ওদের কাছে পৌঁছে নাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন দিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার লোকও আছে কেয়ামত পর্যন্ত থাকবে আমার মনে পড়লো বেলাল হাফসিরাদের কথা মনে পড়লো সোহাইব রুমির কথা যে কোরআনুল করিমের দাওয়াত যদি এই যুগ ঠিক মতো মানুষ প্রচার করে আল্লাহ রাব্বুল আলমী এই যুগ বেলাল হাফসি সোহাইব রুমির মতো লোকদেরকে ধরে হাজির করে দিবেন এজন্য বিভিন্ন ফেতনা হবে ধরো অনেক দল অনেক মত সেখানে গেলাম কিছু লোক আছে কোন দিকে যাব এগুলো আসলে গুমরা নিজেদেরকে বাঁচাবার জন্য এগুলো বলে হজরত আলী রাজি আল্লাহ তার সামনে সমস্যা আছে তিনি বললেন আলা ইন্না কথা কোন ফিতনা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এরকম অসংখ্য ফিতনা আসবে কুলতুমাল মাখরাজু মিনহা ইয়া রাসূল আল্লাহি বললাম যে ইয়া রাসূল আল্লাহ এর থেকে বাঁচার উপায় কি ফিতনা থেকে মুক্তি পাওয়ার উপায় কি মাল মাখরাজু মাখরাজ কি বাঁচার উপায় কি قال كتاب الله বাঁচার উপায় হচ্ছে কিতাবুল্লাহ মেসকাত প্রথম খণ্ড একশো ছিয়াশি পৃষ্ঠা থেকে পড়তেছি ফাজাইল কোরআন থেকে এই কিতাব বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ানো হয় আলিয়া কবে সব জায়গায় আছে নিজের মন করা কিছু না মাল মাখরা জমিন হায়া রাসুল্লাহ বাঁচার উপায় কি আল্লাহ রসুল বলেন না যে দেখো তোমার যুগের বড় বিশ্বাস কি বলে মাল মাকরাজু ইয়া রাসুল আল্লাহ বাঁচার উপায় কি হবে কালা কিতাবুল্লাহি বাঁচার উপায় হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কালাম তোমাদের সামনে থাকবে কোরআন থাকবে সেই কোরআনের মাধ্যমে সঠিক পথ বের করে আনতে হবে এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যার মধ্যে তোমাদের আগের খবরগুলো দেওয়া আছে অখবর মা বাদাকুম পরে কি ঘটবে তা বলা আছে অহকুম মা বাইনাকুম এবং তোমাদের পারস্পরিক কি ফয়সলা বিচার আচার কেমনে করবে তার বিচার আচার আছে হুয়াল ফতলু কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পৃথককারী হুয়াল ফতলু আল ফাতিলু বাইনাল হক ওয়াল বাতিল সত্য মিথ্যার মধ্যে পৃথক করার বস্তু এটা লাইসা বিল হাজাল এর মধ্যে কোনো কথা অবাস্তব নেই কোনো কথা এর মধ্যে কৌতুক নেই লাইসা বিল হাজাল এর মধ্যে কোনো কথা অবাস্তব নেই মান তারা কাহমিন জব্বারিন কসমাহুল্লাহ যে ব্যক্তি কোরআনকে অহংকার করে অহংকার বশত যারা কোরআনকে ত্যাগ করবে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিবেন উল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন ওদেরকে ধুলিসাত করে দিবেন ফতামাহুল্লাহ ومن ابتغى প্রত্যেকটা শব্দ চিন্তা করার বিষয় যেই ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে অন্য কোন কিতাবের মধ্যে হেদায়ত তালাশ করবে অমানিব তাগাল হুদা যে ব্যক্তি হেদায়ত তালাশ করবে ফি গাইরিহি অন্য কোন রাস্তায় আল্লাহ রাব্বুল আলমিন তাকে পথ ভ্রষ্ট করে দিবেন পথের থেকে সে পথের থেকে সরে যাবে সেরাতে মুস্তাকিম থেকে সরে যাবে সেরাতে মুস্তাকিম তালাশ করতে হবে কোন পথে কোরআনের পথে কোরআন বাদ দিয়ে যে অন্য পথে হেদায়েত তালাশ করবে আল্লাহ রসুল উল্লেখ করছে রমানি বিত্তাকা যে ব্যক্তি তালাশ করবে আল হুদা হেদায়ত তালাশ করবে ফি গাইরিহি কোরআন তারা অন্য কোন পথে অন্য তরিকা কত তরিকা আমার দেশে তৈরি আছে কোন তরিকা যে হেদায়ত তালাশ করবে আবাল্লাহুল্লাহু আল্লাহ তারা তাকে পথ ভ্রষ্ট করে দেবেন গুমরা হয়ে যাবে বহু আহাবুল্লাহিল মাতিন এই কোরআনই হচ্ছে আল্লাহর রশি কোরআনে আল্লাহ তারা বলছেন ও আতাসিমো বেহাবুল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রশ্মিকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো সেই রশিদে কি আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন এই জন্য হাদিস হচ্ছে আল্লাহ রসুলের ব্যাখ্যা কোরআন মানতে হবে হাদিস মানতে হবে হাদিস কোরআন ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়াহুয়া হাবদুল্লাহিল মাতিন এই কোরআনই হচ্ছে সে আল্লাহর মজবুত রশি শক্ত রশি যা ধরতে বলা হয়েছে অহুয়া জিক্র হাকিম এ হচ্ছে বিজ্ঞানময় আল্লাহর জিকির নসিহাত আল্লাহর পক্ষ থেকে স্মরণিকা অহুয়া সেরাতুল মুস্তাকিম এটাই হচ্ছে সেরাতে মুস্তাকিম কোরআন দাও এটাই সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিম তালাশ করবে কোথায় কোরআন থেকে অহুয়া সেরাতুল মুস্তাকিম হুয়াল্লাযী لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد কোরআন এমন এক কিতাব যেই কিতাব যারা বুঝে তারা যতই গবেষণা করবে যতই পড়বে এর নতুনত্ব বের হতে থাকবে কখনো এটা পুরাতন হবে না যত বারবার পড়া হবে যত বারবার গবেষণা করা হবে এর নতুনত্ব শেষ হবে না নতুনত্ব বাড়তেই থাকবে সুরায় ফাতেহা কতবার শুনেছেন আপনারা এরপরও যখন ইমাম সাহরা পরে তখন মজা লাগে না শুনতে আল্লাহর কালাম আল্লাহ বলছেন লান কাতরাতির রব্বে বারবার পড়ার কারণেও দুনিয়ার যত বড় প্রিয় গান হোক না কেন যত বড় ভালোবাসার গান হোক না কেন কয়েকদিন শুনলে তারপরে শুনতে মনে চায় না দেখেন এক একশো এক একটা উঠে এরপর কয়েকদিন পরে খুঁজে পাওয়া যায় না কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন ولا يخلق عن كثرة الرب ولا ينقضي عجائبه কোরআনের নতুনত্ব কখনো শেষ হবে না কোরআনের নতুন তথ্য বের হবে যত গবেষণা করবে অত আরো তোমার সামনে স্পষ্ট হবে والذي لم تنتهي الجن إذا سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به এই কোরআন হচ্ছে সেই কিতাব যেই কিতাব শোনার পরে জিনেরা বলেছিল ইন্না সামিনা কোরআন আজাবা আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি রুশদে যে কোরআন মানুষকে হেদায়তের দিকে আহ্বান করে বিহি আমরা এর উপরে ইমান এনেছি মান কালা বিহি সদাকা কোরআনের মাধ্যমে যে কথা বলেছে সত্যবাদী ওমান আমিলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন উপর আমল করবে তাকে আদর এবং সব দেওয়া হবে বিনিময় দেওয়া হবে ওমান হাকামা বিহি আদালা কোরআনের মাধ্যমে যে ব্যক্তি বিচার করবে সে ন্যায় বিচারক বলে সাব্যস্ত হবে কোরআনে বিচার করলে সে কি হবে ন্যায় বিচারক হবে আর এখন তো কোরআনের হুকুম মানা যাবে না আমি এটা বহুবার বলেছি যে কোরআনের একটার দুটো না অনেকগুলো বিধানকে আমরা পরিবর্তন করে ফেলেছি বাদ দিয়েছি অথচ আল্লাহ কি বলছেন আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দেওয়া পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নাই লা আক্কেবা লেখকমিহি আর আমাদের সমাজের মুসলমান নামধারী কয়ে আল্লাহর এই আইনে যুগে চলে না হাত কাটার আইন বলো চলবে না মদের হারামের বিধান বলো চলবে না জেনার বিচারের বিচার বলো চলবে না আল্লাহ বলে ওদেরকে একরকম বিচার এরা বিকল্প বিচার তৈরি করলো আল্লাহ সম্পত্তি বন্টন করলেন একভাবে এরা এটা চলবে না নারীদেরকে ঠকিয়েছে এইভাবে আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানে হাকামাবি আদালা কোরআনের বিচারকে যে ব্যক্তি বাস্তবায়ন করবে কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে সে ন্যায় বিচার করলো আর যাকে কোরআনের দিকে আহ্বান করা হয় মনে করো তাকে সেরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করা হচ্ছে কোরআনের দিকে আহ্বান করতে আহ্বান করবো কার দিকে এই জন্য কোরআন এমন এক কিতাব যেই কিতাব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রসুল সাল্লামকে মৌজুদা হিসাবে দান করেছেন যার নতুনত্ব কখনো শেষ হবে এই জন্য কোরআন কয়েক জায়গায় চ্যালেঞ্জ করেছে কুফফারদের সামনে যখন তারাও সাহিত্যিক ছিল আল্লাহ তারা বললেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাবে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই কোরআনের একটা সুরার মতো একটা ছোট্ট সুরা তৈরি করো ছোট্ট সুরা তৈরি করো সুরা বাকারা টেস্টে আমাদের চ্যালেঞ্জ করা হলো প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল কোরআনের মতো একটা কোরআন তৈরি করো সেটা আছে সুরা বাড়ি সুরের অষ্টআশি নম্বর আছে কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল আপনি বলুন যদি দুনিয়ার সমস্ত মানব এবং দানব জিন জাতিয়ার মানুষ যদি একত্র হয় এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার জন্য এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে পারবে না ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহিরা যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয় দুনিয়ার সমস্ত চীন ইনসান সব মিলে যদি বড় পরস্পর সহযোগিতার মাধ্যমে একটা কোরআন তৈরি করতে পারে কখনো তাদের পক্ষে এই কোরআনের মতো কোরআন তৈরি করা সম্ভব হবে না বলুন সুবাহান আল্লাহ কি কোরআন এরপরে এক সুরার পরে গেল দশ আয়াত আল্লাহ তালা চ্যালেঞ্জ করলেন ফালিয়া তুমি আসলে সুয়ারি মিস্ত্রি দশটা সুরা তৈরি করো তাও সম্ভব না এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন কোরআনের মতো একটা বাক্য তৈরি করো সোরা ইউনিসের চৌত্রিশটা মাঝে বলছে একটা বাক্য তৈরি করো ওদেরকে বলো যে ওরা যদি পারে তাহলে একটা বাক্য যেন তৈরি করে কোরআনের সমতুল্য আর যেখানে বলেছ দশটা আয়াত ওটা আর এক আয়াত আছে আমি ইয়াকুলুন আফতারাহু উলফাতু বিআশরি সুয়ারিন মিসলি মুফতারায়াতিন ওরা বলে মোহাম্মদ সাল্লাহ তৈরি করে বলছে ঠিক আছে মোহাম্মদ সাল্লাহ মানুষ তোমরা মানুষ তিনিও আরব তোমরা আরব মানে তোমরা তৈরি করো পুরা কোরআন দরকার নাই দশটা চূড়া তৈরি করো মুক্তারা ইয়াতিন নিজেরা মন গড়া তৈরি করো অত ও মানিস্তা এবং তোমরা নিজেরা না পারলে আল্লাহ ছাড়া আর যত মাকলুক সব একাত্র করে তারপরে তাদের থেকে সাহায্য নাও আদম তোমরা যাদেরকে পাও যত লোক আছে সবার থেকে সাহায্য নাও মিন্দুলিল্লাহে তবে একজনকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে যত লোকের সাহায্য নিতে পারো নেও তারপরে কোরআন তৈরি করে তুম সদেকিন যদি তোমরা সত্যবাদী হও ফাইল্লাম ইয়াস্তাজিবু ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম যদি তারা উত্তর দিতে না পারে ফালামু তাহলে ভালো করে জেনে রাখো আন্নামা আনসালাল্লাহু বিইলমিল্লাহি এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের এলেম থেকে নাজিল করেছেন সূরা হুদের 13 এবং 14 নম্বর আয়াত এমনি ভাবে ছোট্ট একটা সুরা তৈরি করার চ্যালেঞ্জ করেছেন তা আছে সুরা বাকারা তেইশ নম্বর আয়াতে ইনকুম তুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি এরপর আল্লাহ বলছেন ওরা তৈরি করবে দূরের কথা সব একত্র হলো পারবে না দুনিয়ার সমস্ত জিন ইনসান যদি একত্র হয় এই কোরআনের মতো কোন কোরআন তৈরি করা অথবা কোরআনের সুরার মতো কোন সুরা তৈরি করা কোরআনের একটা বাক্যের মতো বাক্য তৈরি করা তাদের পক্ষে সম্ভব না ওরা চেষ্টা করেছিল চেষ্টা কম করে নাই কুফাররা মিলে চেষ্টা করলো তৈরিও করে ফেললো আলফিল ও বালফিল আল কারিয়া তুমাল কারিয়া এর ধাপে একটা তৈরি করতে শুরু করলো তৈরি করলো কি আল ফিল মাল ফিল ওমা আদরা কামাল ফিল লাহু সাবরুন তাবিল ওয়া দামবুন আফিল ওমা যাকা মিন খালকি রাব্বিনা বিকালিল তৈরি করলো হাতি কি জিনিস হাতির একটা লেজ আছে একটা সুর আছে এই হলো ওহিদের ইন্না আতাইনার তেরোটি তৈরি করলো ইন্না আতাইনা কাল আতাক ফাসাল্লি রব্বিকা ওয়াজাক আবলাক এই তৈরি করেছেন আরেকজনে এগুলোর ভিন্ন ভিন্ন অর্থ আছে এইগুলো আলোচনা করতে সময়ের প্রয়োজন এইভাবে তৈরি করলো সর্বশেষ এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিল একজন ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইনি তিনিও যখন এই কোরআনের এই সবগুলো পড়লো পড়ার পরে চিন্তা করলেন দেখি কোরআনে কি আছে কোরআনে ভুল আমি খুঁজে বের করবো কোরআনের ভুল কিছু পেয়েও গেল সে কারণ ইংলিশ থেকে পড়াশোনা করেছে পরে চিন্তা করলো যে এইভাবে ইংরেজি তর্জমা পরে কোরআনের ভুল ধরা ঠিক হবে না কারণ যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা কোরআনের সামনে নত হয়ে আসবে আমি এটা এভাবে বলি যে আপনার ওই যে বড়ই গাছের ফল তারপরে আপনার আপেল আঙ্গুর যত আছে এগুলো যত পাকে তত ভারী হয় ডালগুলো নিচে নেমে আসে আর তুলা গাছের ফল যত পাকে অত হালকা হয় শেষ পর্যন্ত কি হয় সে ফেটে যায় পুড়ে ওর অস্তিত্ব বাতাসে ভেসে যায় ঠিক তেমনি ভাবে যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা কোরআনকে যত গবেষণা করবে যত পড়াশোনা করবে আস্তে করে এক সময় কোরআনের সামনে নত হয়ে আসবে বলুন সুবাহান আল্লাহ আর অপরদিকে যারা কোরআনের কোনো জ্ঞান নেই যারা সত্যিকার কোনো জ্ঞান নেই যারা আসলে বোকা এই লোকগুলো তুলা গাছের মতো উঠতে থাকে আর শেষ পর্যন্ত কেউ কি হয় কুপ্পা থেকে দাঁত হয় যায় তার সীমানা আহমদ শরীফ যা ছিল হুমান আজাদ এগুলো সব তুলার মতো উড়ে গেছে আল্লাহ সুবাহ পরিষ্কার বলেছেন ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন পড়া শুরু করলেন ইংরেজ অনুবাদ করলেন কিন্তু ইংরেজ দিয়ে কাজ হয় না ভুল পাওয়া যায় কিন্তু সতর্ক হলেন যে না এবার ভুল ধরলে যদি ঠিক না হয় আরবিতে এরকম না থাকে অনুবাদ তো ভুল হতে পারে এবারে তিনি পড়লেন আরবি শিখলেন ভালো করেই শিখলেন আনাকুম বানাকুম শিখে নেয় আরবি শিখে যখন তিনি আরবিতে কোরআনকে গবেষণা করলেন পড়লেন এরপরে তার মন্তব্য ছিল আমি কোরআনুল করিমকে কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করে কোরআনের ভুল ধরার জন্য মূলত কোরআন গবেষণা করা শুরু করেছিলাম কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত পড়লাম কোরআনের কোন ভুল ধরা তো সম্ভব হয় নাই বরং কোরআন আমার জীবনের প্রত্যেকটা পদে পদে যতগুলো ভুল ছিল সবগুলো সংশোধন করে দিয়েছে বলুন সুভার লেতখরে জান্নাত মিনাজুল মাতিলান্নুর কোরআনুল করিম তোমার জীবনের সমস্ত অন্ধকার গুলোকে দূর করে আলোর দিশা দিবে এই কেতাবের নাম হচ্ছে কোরআনের নাম কি কোরআন আল্লাহ রাব্বুল আলমী সেই কোরআন আমাদেরকে দান করেছেন এই কোরআন যখন মানুষ শিখবে তখনই সে মানুষ আমি বলেছিলাম আর রহমান আল্লাহ আল কোরআন থেকে আল্লাহ তারা আল্লাহ আল কোরআন আগে বলেছেন তারপরে খলাকাল ইনসান বলেছেন সুরার রহমানের ভিতরে কেন কারণ যদি মানুষ আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিখে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের এলেম অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারে না সে পশু এই জন্য আল্লাহ তারা সুর আর রহমান বলেছেন আর রহমান আল্লাহ আল কোরআন খলাকাল ইনসান আল্লাহ আল কোরআনকে মোকাদ্দম করা হয়েছে আগে আনা হয়েছে তারপরে ইনসান কে আনা হয়েছে কারণ তুমি যত বিজ্ঞানী হও যত জ্ঞানী হও যতক্ষণ পর্যন্ত কোরআনের এলেন তোমার কাছে না থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য আমরা কোরআনের থেকে আমি একটা সুরা তাফসির বেশ করার জন্য কয়েক জমা নিজেদের রুচির পরিবর্তনের জন্য তাছাড়া একটা কেসার মাধ্যমে কোরআনের অনেক কিছু জানা সম্ভব সেই জন্য আমরা সুরা ইউসুফকে নির্বাচন করেছি এটার তাফসির বেশ করার জন্য কোরআনের ভূমিকা হিসেবে কিছু কথা বললাম মূলত কোরআনুল করিম এমন এক কিতাব যেই কিতাবের যে কোনো প্রশ্ন আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন কোরআনের মধ্যেই আছে কোরআনকে আপনি জিজ্ঞেস করতে চান কোরআন তুমি কোথেকে এলে তোমার বাড়ি কোথায় কোথেকে নাজির হলে কোরআন বলবে আমি নাজল তানজিল উম্মির রব্বিল আলামিন কোথেকে নাজিল হয়েছি তানজিল উম্মির রব্বিল আলামিন রব্বুল আলামিন এই গোটা জাহানের যিনি রব গোটা সৃষ্টির যিনি মালিক আমি তার পক্ষ থেকে এসেছি আমি কোনো উড়ন্ত কিতাব নই আমার ভিত্তি আছে তুমি কোথায় আসলে নাজালাবি কেমন আসলে কার মাধ্যমে আসলে নাজালাবি রুহুল আমিন রুহুল আমিনের মাধ্যমে এসেছি রব্বুল আলমিনের পক্ষ থেকে রুহুল আমিনের মাধ্যমে আলা কলবিকা একটা পবিত্র কলবের উপরে নাজির হয়েছে সেই কলবটা কার আলা কলবিকা আপনার কলবের উপরে কোরআন নাজির করেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কলবে নাজির করা হয়েছে কোরআন তুমি কখন নাজির হলে দিনে না রাত্রে কোন মাসে কোরআন বলে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনু রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আবার প্রশ্ন করুন কোরআন রমজান মাসে তো বুঝলাম দিনে না রাত্রে কোন সময় আছে দিনে না রাত্রে বেলা আসলে বলবে কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি লাইলাতুল কদরে আগমন করেছি রাতে আগমন করেছি লাইলাতুল কদরে আগমন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন সম্পর্কে যত প্রশ্ন কোরআন তুমি এর আগে কোথায় ছিলে কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ কোরআন তোমার নাম কি কোরআন নাম আমার অনেকগুলো কারণ অনেকগুলো আমার গুণ আছে জন্য নাম অনেকগুলো বালহুয়া কোরআন উম্মাজিদ আমার মূল নাম হচ্ছে কোরআন উম্মাজিদ আমার নাম আছে নূর আমার নাম আছে আল ফারক আল ফাসিল আমার নাম আছে কালামুল্লাহ বিভিন্ন নামে আমার দিতে না যাবে তুমি কোথায় ছিলে সেই লৌহে মাহফুজ লৌহে মাহফুজে আমি অবতীর্ণ স্থায়ী ছিলাম তুমি কিভাবে আসলে কোরআন আনজালা নাজলার ব্যবহার করেছে আনজালা মানে একবারে নাজিল হওয়া তার মানে একবারে লৌহে মাহবুব থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জত নামক জায়গায় লাইলাতুল কদর অবতীর্ণ হয় আপনি বলবেন একদিকে পাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর একদিকে শুনি তেইশ বছরে নাজিল হয়েছে এটা কেমনে হলো অনেকেই প্যাপে পরে বুঝে নাকি হয় লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে তার মানে হচ্ছে আলাউহে মাহফুজের থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জত নামক জায়গায় লাইলাতুল কদর অবতীর্ণ করা হয় আর ওই বাইতুল ইজ্জতের থেকে আল্লাহ রাসুলের প্রতি যখন যতটুকু প্রয়োজন হয়েছে সেইভাবে দীর্ঘ তেইশ বছরে নাজির করা হয় এই হলো দুইটার সমাধান তাপসির এমনি কাছে আপনারা পাবেন এবং কোন জায়গায় আনজালা কোন জায়গায় নাজসালা আনজালা মানে একবার অবতীর্ণ হওয়া নাজসালা মানে ধীরে ধীরে অবতীর্ণ হওয়া তার মানে কোরআন কে মাহবুদ থেকে একবার নাজিল করা হয় এরপরে বাইতুল ইজ্জাত থেকে ধীরে ধীরে নাজিল করা হয় এই জন্য আনজালা আর নাজ দেওয়ার পার্থক্যটা আলেমদের জন্য একটা ভালো সবক এটা আপনারা এটা খেয়াল রাখবেন কোরআনুল করিম এবারে তুমি কোন ভাষায় নাজিল হয়েছ কোরআন বলবে ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়া আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি কেন আরবি ভাষায় কোরআন নাজিল হলো কারণ ওই সময় আরবি ভাষা ছাড়া অন্য ভাষার কোনো অস্তিত্বই ছিল না কোনো লেখিত কোনো ভাষাই ছিল না এই জন্য আরবরা অনারবদেরকে এখনো বলে আজম আজম মানে বোবা যে কথা বলতে পারে না আরবি ভাষার আগে থেকে গবেষণা হতো আরবি সহজ ভাষা আপনি আরবি ভাষার প্রথম অক্ষরে একটা লেখেন একটা টান দান কি হয়ে যাবে আর বাংলা ভাষার প্রথম অক্ষর লেখেন না কয় লাগতে কয়টা আসবে তিনটে তো টান দিতে হবে তারপর আর একটা ভাষা দিতে হবে ইংরেজি ভাষার প্রথম অক্ষর এই লেখেন না কটা লাগবে তাও তিনটা বোঝা গেল যে যত ভাষা আছে আর অন্য ভাষা তো দরকার নেই চাইনিজ ভাষা বলেন আর যে কি ভাষা কতগুলো কত দাগ দিতে হয় আল্লাহ ভালো জানায় আল্লাহ রাব্বুল আলমীর কোরআনকে নাজিল করেছেন এমন এক ভাষায় যেই ভাষাটা সবচেয়ে সহজ এবং সরল ভাষা এই জন্য বলছেন ইন্নাহু ফিল কোরআন আরবিয়ান আমি একে কোরআন আরবিয়ান আরবি ভাষায় নাজিল করেছি লাল্লাকুম তাকিলুন যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের সহজ বোঝা হয় এরপরে আল্লাহ তারা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসান আল কাসাস بما أوحينا إليك هذا القرآن نحن نقص عليك আমরা কোরআনে নাহানু ব্যবহার করেছেন আল্লাহ তারা বহু বচন ব্যবহার করেছেন এর দ্বারা আবার অনেকে ভুল বুঝে যে আল্লাহ তার কি অনেকগুলো কিনা এটা রাজকীয় শব্দ আরবি ভাষার মধ্যে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য যে যেখানে কোনো বড় ব্যক্তি কথা বলে সেখানে বহু বচন বলে উর্দুতেও আছে এমনকি বাংলা ভাষাও আছে প্রধানমন্ত্রী যখন কোন কথা বলে বলে আমরা এই কাজটা করেছি আমরা এই কথা বলেছিলাম অত বলেছিল সে নিজে আমি হওয়া দরকার কিন্তু বলে আমরা এটা বলেছিলাম কোরআনুল করিমের অনেক জায়গায় জমা ব্যবহার করেছেন বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ তালা নিজের মর্যাদা এবং নিজের সান ব্যক্ত করার জন্য এখানেও এরকম হয়েছে ইন্না আমরা নাজির করেছি কাজে বাংলা দেখে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই নাহনু নাকুসু আলাইকা আহসান আল কসস আমরা আপনার কাছে বয়ান করছি আহসান আল কথা সবচেয়ে ভালো কিসা বিমা হাইনা ইলাই কাহাদাল কোরআন কিসা শুনে কথা মনে করার কোনো কারণ নেই যেটা আবার গল্প না আল্লাহ তারা বলছেন ও আওহাইনা ইলাই কাহাদাল কোরআন এই কোরআন আপনার কাছে যেভাবে অহি করা হচ্ছে যে জিনিসের মাধ্যমে এই কিসসাটাও তারই মাধ্যমে কেন এটা নাজির করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর কারণ আছে যখনই কোনো ব্যক্তি হকের দাওয়াত দেয় তখনই তার উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে আসে আল্লাহর রসুল সাল্লাম যখন প্রথমে তাওহিদে দাবাত দেওয়া শুরু করলেন তখন মক্কার কাহিনী স্বার্থবাদী যারা মূর্তি পূজক যারা পীর বুজুর্গ যারা ছিল তৎকালীন সময়ে এরাই বিরোধিতা করতে শুরু করেছে আবু জাহেলরা ধর্মীয় নেতা ছিল আবু জাহেলের উপাধি ছিল আবুল হেকাম জ্ঞানের পিতা আবু জাহেল সবসময় কাবার সামনে করে থাকতো এমনকি আল্লাহ নবী সাল্লাম কোন জায়গা থেকে আসতে প্রথমে আবু জাহের সাথে সাক্ষাৎ হতো মেয়ারাজ থেকে এসে বাইতুল্লাহ সামনে প্রথম সাক্ষাৎ একার সাথে আবু জাহের সাথে কারণ সে বড় হবে এই আবু জাহের আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জাদুঘর বলল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম বলল পাগল ওদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল অলিদ আবু জাহেলের চাপ্ত ভাই ভাতিজা অলিদ এমনি মুগিরা এই অলিদ এমনি মুগিয়াকে পাঠালো যে দেখো সে কি বলে তুমি বড় বিজ্ঞানী তুমি বড় সাহিত্যিক কবি আরবের বড় একজন কবি তুমি গিয়ে দেখো মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে আমরা কি বলতে পারি প্রথম বললো তাকে বলো মাজনুন পাগল মুগিরা বলল যে আমি পাগল দেখি তোমার পাগল বললে কাজ হবে না ওনার কাছে যে যাবে তোমাদের এই পাগল বলে তোমরাই পাগল হবে তাহলে কি বলা যায় ওরাই প্রস্তাব করে তাহলে কবি বলি আমি নিজে একজন কবি অনেক কবিদের সঙ্গে চলেছি আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহ কথা কোনো কবিতা নয় বলে তাহলে কি বলা যায় তাহলে বলা জ্যোতিষী জ্যোতিষীর পক্ষে তো কথা বলা সম্ভব না তাহলে কি বলা যায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে একটা কাজ করে জাদুঘর বলো এই অলিদ মুগিরা সে বলল আল্লাহি আইয়া কৌলাহু ইন্না কৌলাহু আল্লাহ হালাওয়াতান ওয়া ইন্না আলাইহি তার কথার মধ্যে একটা মাধুর্যতা আছে এবং কথার মধ্যে একটা আকর্ষণ আছে যে আকর্ষণ কোন মানুষের তৈরি করে কথা হতে পারে না নিশ্চয়ই কথাটা অন্য কোন জায়গাতে আকর্ষণ করছে এই যে কোরআনের আকর্ষণ আপনারা চতুর্দিক থেকে লোকগুলো এখানে হাজির হয়ে পুরো ঢাকার বিভিন্ন জায়গা থেকে ক্লান্ত শ্রান্ত আপনারা আসেন আকর্ষণ কিসের আজকে যাবে কোরআন বাদ দিয়ে কথা বলি তাকে আসবে এখানে আকর্ষণ কোরআনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন এই কোরআনের আকর্ষণে বেলাল হাফসি চলে আসলো সাহেব রুমি চলে আসলো সালমান ফার্সি চলে আসলো আবার মক্কার স্থানীয় লোকেরা বিরোধিতা করেছে আবু বকর ওমররা সাহায্য করেছে কাজে এখানেও স্থানীয়ভাবে আবু বকর ওমর আছে যারা কোরআনের পক্ষে আছে আবার দেখবেন যে এখান থেকে যুক্তি আছে সহ্য হয় না মুখে কারণ এই মসজিদগুলোকে তারা শুধুমাত্র তাওয়াত খাওয়া মিলাদ খাওয়ার একটা আখড়া বানিয়েছিল এখন সেগুলো এখান থেকে উঠেছে অন্য জায়গাতে উঠে গেছে তাদের সহ্য হয় না যখনই তারা কোন রকম পায় কোনো সুযোগ পায় সাথে সাথে কেমনে অপপ্রচার করবে সেইটা হাতছাড়া করতে চায় না কোরআনে আল্লাহ তারা একটা সুন্দর বলেছেন টুফারা কি করতো কুফারদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন যে টুফারা কি করে টুফারা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিপর্যয় কষ্ট হোক কোন সময় বিপদে পড়ুক এটা তারা সময় মনে থেকে কামনা করে একটা অ্যাপ আছে লাইয়ালুনাকুম খাবালা আল্লাহ রাসুল পরীক্ষা করার জন্য এরা প্রশ্ন করল যে বলো বনি ইসরাইল ইসরাইল মানে আমি আগে ব্যাখ্যা দিয়েছি ইসরাইল বলতে কাকে বুঝায় ইয়াকুব আলাহিসাল্লামকে ইব্রাহিম আলাহিসাল্লামের পুত্র হচ্ছে এসহাক এবং ইসমাইল এসহাকের বংশের থেকে আসে ইয়াকুব আলাহিসাল্লাম এসহাকের পুত্র ইসহাকের পুত্র হল ইয়াকুব ইয়াকুবের হলো বারো পুত্র কয় পুত্র ইয়াকুবের চারটে স্ত্রী ছিল এই চার স্ত্রীর থেকে শেষের স্ত্রীর হল দুই ছেলে বিনিয়ামিন এবং ইউসুফ আর বাকি চার স্ত্রী স্ত্রী থেকে অন্যান্য আরো দশজন সন্তান ছিল এই মোট বারো সন্তান এই বারো সন্তান কি বলা হয় বনি ইসরাইল ইসরাইল হচ্ছে ইয়াকুবের উপাধি হেব্রু ভাষায় ইসরা মানে হচ্ছে বান্দা ইল মানে আল্লাহ তাহলে ইসরাইল মানে আল্লাহ বান্দা আবদুল্লাহ এই আবদুল্লার সন্তান হচ্ছে বনি মানে সন্তান তাহলে বানি ইসরায়েল মানে হচ্ছে ইসরায়েলের সন্তান তাহলে এক বনি ইসরায়েল মানে হচ্ছে ইয়াকুবের সন্তানরা ইয়াকুব হচ্ছেন ইসহাকের সন্তান আর ইসহাক হচ্ছেন ইব্রাহিম আলাহার সন্তান ইসহাক আর ইসালাত ইব্রাহিম আলাহামের এরা বসবাস করতেন কিনা আনে জর্দান নদীর তীরে একটা এলাকা এখানে বসবাস করতেন মূলত সেখান থেকে এই বনি ইসরায়েল কিভাবে মিশরে গেল এটা ছিল প্রশ্ন কারণ এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানার কথা না আরবের কোনো বই পুস্তকও ছিল না এহুদিরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করার জন্য জানার জন্য ঠেকাবার জন্য এই প্রশ্ন তারা ছুড়ে দিয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করার জন্য এটা একটা মূল কারণ ছিল আর দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণটাও গুরুত্বপূর্ণ আল্লাহ নবীকেও জানিয়ে দেওয়া হলো ইউসুফ সাল্লাম যেভাবে প্রথমে তার আপন লোকদের মাধ্যমে ভাইদের মাধ্যমে নির্যাতিত হলো তাকে হত্যা করার চক্রান্ত করা হলো শ্বাস বন্ধ কূপে নিক্ষেপ করলো এবং সেখান থেকে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পরে আবার তার ভাইয়েরা যারা হত্যা করার চক্রান্ত করেছিল তারা এক সময় তার কাছে গিয়ে সাহায্য আবেদন করলো এবং তার কাছে গিয়ে তারা ক্ষমা চাইল আল্লাহ রাসুল সাল্লামের প্রতিও ইঙ্গিত ছিল এটা মক্কার জীবনের শেষ দিকের আয়াত এটা দেড় দুই বছর আগের আয়াত সুরানাজিল হয়টা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বোঝানো হলো ইউসুফ আলাইসালামের কাহিনী আপনার বলার মধ্যে যেমন একদিকে ওদের উত্তর দেওয়া হচ্ছে আর অপর দিকে আপনার জন্য শিক্ষার বিষয় আছে যেভাবে ইউসুফ আলাইসালামকে হত্যা করার চক্রান্ত হয়েছিল আপনাকে হত্যা করার চক্রান্ত করা হবে ইউসুফ আলাইসালামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলম রক্ষা করেছেন আপনাকেও সেভাবে রক্ষা করা হবে ইউসুফ আলাইসালাম যেভাবে মিশরে গিয়ে একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত হাতে দখল করে নিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আপনিও যেখানে যাবেন সেখানে গিয়ে আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত আসবে আপনার আল্লাহ তারা বিজয় দান করবেন এবং মক্কার কুফাররা যারা আপনাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে যারা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে যারা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে সেই লোকগুলো একসময় আপনার কাছে ক্ষমা বিখ্যাত হবে ঠিক কিনা মক্কা বিজয়টা হয় নাই মক্কা বিজয়ে হুবহু আল্লাহ রাসুল সাল্লাম তাই বলেছেন ইউসুফ আলাইসালাম যখন তার ভাইদেরকে তো চিনলেন তার ভাইরা তো চিনে নাই তাফসির মধ্যে ইনশাল্লাহ আমি পুরা কেস্তা ইনশা তাফসির করার চেষ্টা করব কারণ মধ্যে অনেক শিক্ষার বিষয় রয়েছে তার ভাইয়েরা চিনতে পারে নাই কারণ চিনবে তারা তো দিয়ে মেরে ফেলেছে আর ইউসুফ তো আগের থেকে তারা দিয়েছেন যে আসবে কারণ অভাব দেখা দিয়েছে দেশে আশপাশের দেশগুলোতে অভাব দেখা দিয়েছে একসময় তারাও হয়তো আসবে তাহলে চিনতে সহজই হয়েছিল যখন কথায় কথায় বলে ফেললো এক পর্যায়ে আসবে কিস্তার মধ্যে ইউসুফ আলাহিসাল্লামকে বলে ফেললো ওরা যে ওর ভাই চুরি করেছে আগে এখন যে সেও চুরি করে তাহলে তো অসুবিধা আপত্তির কিছু নাই ইউসুফ আলাহিসাল্লাম খুব সহজ উত্তর দিতে আসবে এখানে যাই হোক তারপরে পরিচয় হলো ওরা বললো আপনি কি ইউসুফ বলে হ্যাঁ আমি ইউসুফ এটা আমার ভাই তোমরা তাকে চোর বলছো এটা আমার ভাই এরপরে তারা ক্ষমা চাইল ঠিক তেমনি ভাবে তিনি বললেন কি ইসবর ইসলাম তখন বলেছেন ঘোষণা করেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই তোমাদের বিরুদ্ধে আমি কোনো প্রতিশোধ নিব না তোমাদেরকে আমি কোন রকম শাস্তি দিব না ইয়াগফিরুল্লাহুলাকুম আল্লাহ তারা তোমাদের ক্ষমা করে দিন অহু আর হামুর রাহিমিন ঠিক একইভাবে ভাবে আল্লাহর রাসুল সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কাতে ঢুকলেন কুফফাদের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না কেসটা বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগেই কৌশল নির্ধারণ করেছিলেন যে মদিনা থেকে দশ হাজার সাহাবা ইকরাম যখন আসতেন মক্কার পথে বললেন যে প্রত্যেকের গোত্র আলাদা যে যে গোত্র থেকে এসেছ যে পরিবার থেকে এসেছ তারা আলাদা আলাদা চূড়া তৈরি করবে এবং কোন কোন তারিখ থেকে দেখা যায় পায়খানা কম নির্মাণ করতে বলেছেন এটা একটা কৌশল ছিল আলাদা আলাদা চুলা তৈরি করা মানে হচ্ছে দূরের থেকে যখন তারা দেখবে আগুন জ্বলছে খাবার তৈরি করা হচ্ছে তখন চুলার আগুন গণনা করে তারা বুঝবে যে কতজন লোক হতে পারে এক একটা চুলার দশ জনের পাক হলে কতজন হবে চুলা যত বেশি হবে ওদের অনুমান তত বেশি হবে এরপরে তাদের গোয়েন্দা আসবে গোয়েন্দা এসে তারপরে দেখবে তো দেখার উপায় কি তারা তো ভিতরে যাবে না তাবুতে যাবে না তারা দূরের থেকে দেখবে ভোর রাত্রে গোয়েন্দা আসবে তো ভোর রাত্রে পায়খানায় সবাই যেতে হয় এটা সবারই প্রয়োজন হয় কাজে এক এক পায়খানার সামনে যদি বড় লাইন পড়ে তাহলে তার আর একটা ভয় পাবে যে এখানে লোক অনেক বেশি এক এক পায়খানা যখন এত বড় লাইন ভিতরে না যেন আর কত আছে ঠিকই যখন এই কৌশল আল্লাহ রসুল অবলম্বন করলেন এই যে নবীরা বোকা হয় না সত্যিকার দিনদার লোকেরা বোকা হয় না যখন এই কৌশল অবলম্বন করা হলো রাতের বেলা আবু সুফিয়ান মক্কার নেতা তৎকালীন যে পরে ইসলাম গ্রহণ করেছে ওই দিনই আবু সুফিয়ান দূরের থেকে দেখে নিজে চলে আসলো ঘটনা অনেক লম্বা শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করলো আল্লাহ রসুল সাল্লাহ ওকে বললেন যে মক্কায় ঘোষণা কর তোর ঘরে যে ব্যক্তি আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দিলাম যে ব্যক্তি ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে তাকে নিরাপত্তা দেওয়া হলো যে ব্যক্তি খানা কাবার সামনে এসে নিরক্ষ হয়ে থাকবে তাকে নিরাপত্তা দেওয়া হলো কিন্তু যদি কোনো ব্যক্তি যুদ্ধের জন্য সামনে তাকে রক্ষা করা হবে না আবু সুফিয়ান মক্কায় ঘোষণা করলো তার বউ এসে তার মুখ পড়াতে শুরু করলো হিন্দা তোমাদের নেতা পাগল হয়ে গেছে আবু সুফিয়ান বলল আমি পাগল হই না যা দেখি তাই বলছি যদি যান বাঁচাতে চাও তার সোজা আমি যাবো তাই শোনো আল্লাহ রাসুল সাল্লাহ মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে প্রবেশ করলেন খানায় কাবার সামনে দেখলেন যে সব জড়ো হয়ে আছে আল্লাহ নবী সাল্লাম বললেন তোমরা আজকে আমার থেকে কেমন আচরণ আশা করছো এতটুক বলে তো সাহস হয় এবারে তারা সাহস পাইল বলল আমরা আপনার থেকে এবনুন করিম রাখুন করিম একজন উত্তম ভাইয়ের থেকে উত্তম সন্তান থেকে যেটা কামনা করে তাই কামনা করছে আল্লাহ রসুলাম তাই বললেন আকুল কামা কান ইউসুফ আজকে আমি সে কথাই বলছি যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাই ইসলাম যখন তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল হত্যার ষড়যন্ত্র করেছিল আর তিনি মিশরের বাচ্চা হয়ে তাদেরকে হাতের মুঠো দেবে তিনি ক্ষমা করে দিয়েছিলেন আমি আজকে তোমাদের সামনে সে আচরণ করছি তোমরা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিলে তোমরা আমাকে বের করে দিয়েছ আমাদের লোকজনকে নির্যাতন করেছ আজকে আমি তোমাদেরকে হাতের মুঠোর মধ্যে দিয়েছি তোমাদের সুপর আমার শক্তি আছে ইচ্ছে করলে একটা হুকুম দিলে তোমাদের গর্দানগুলো আলাদা হয়ে যাবে কিন্তু আমি তা করছি না আমি বলছি আজকে সে কথা <laughs> যা বলেছে আমার ভাই ইউসুফ সালাম ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই যাও তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম জোরে বলুন শত্রুকে হাতের মুঠোর ভিতরে পেয়ে তারপরে সাধারণ ক্ষমা ঘোষণা করা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি করেছেন সে কে এই জন্য আমাদের মনে এটাও একটা ঘটনা ছিল এখানে সুরা ইউসুফ আল্লাহ রসুলের মধ্যে নাজল হওয়ার একটা সান্ত্বনা ছিল এটা যে আপনার কোনো ভয় নাই ঠিক আমিও আমার ভাইদের সামনে এই সুরা তাপ্তি পেশ করছি না বড় একটা উদ্দেশ্য আছে জেনে রাখো এই তাওহিদের দাওয়াত দিতে গিয়ে হয়তো আমাদের চাকরি যাবে আমাদের রিজিক যাবে আমাদের পড়া ছাড় যাবে মহল্লা ছাড় যাবে জেনে রাখো পৃথিবী তোমার যেখানে যাবে সেখানে আমরা তোমাদের বিজয় দান করবে ইনশাআল্লাহ তোমাদের বিজয় সুনিশ্চিত আল্লাহ সুবাহ মমিনদের কখনো পরাজিত করেন না মমিনরা কাজ করে কার জন্য ওরানে বলেছে ওরা পান আলাদা বিক্রত আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি আর কুফফাদের সম্বন্ধে বলেছেন ইন্না শাহ হুয়াল আবতার আপনার শত্রু যারা তাদের লেজ ওরা অসম্পূর্ণ নির্বংশ ওদের বাধি দেওয়ার কোন লোক থাকবে না ঠিক তেমনি ভাবে হকের বিরুদ্ধে তারা কাজ করে যারা সত্য তারা বিরুদ্ধে কাজ করে কোরআনের কথা বললে তাদেরকে আগুন ধরে আমি কখন করে বলতে পারি আল্লাহ সুবহান ও তারা তাদেরকে ফেরাউনের মতো আবুধারের মতো আমরের মতো তিনি তারা অপমান করে বিদায় করবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে এই সুরা নাজির করেছেন ইনশাআল্লাহ সুরা ইউসুফ আমাদের জন্য সান্ত্বনার বাড়ি সুরা ইউসুফ শিক্ষা দেয় চরম জুলুম নির্যাতন সহ্য করে দানের ঝুঁকি নিয়ে তারপরে সামনে এই ইনশাআল্লাহ তোমার জন্য আপনার সাহায্য করবেন সেজন্য আমরা নিয়মিত আসবো এবং সবাইকে দাওয়াত দিয়ে আসবো কেউ দেরি করবো না সুরা ইউসুফের তাফসির ইনশাল্লাহ আগামী জুমার থেকে শুরু হচ্ছে আজকে শুরু করেছি ইনশাআল্লাহ এটা শুনবো আমাদের শিক্ষা বিষয়গুলো আমরা গ্রহণ করবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বানানো তার দান করুন